এলো ঈদ এলো ঈদ এলো ঈদ আকাশে বাতাস আনন্দ আবেশ আকাশে বাতাস আনন্দ আবেশ খুশিতে নাচে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ এলো ঈদ এলো ঈদ ঈদ আকাশে বাতাস আনন্দ আবেশ আকাশে বাতাস আনন্দ আবেশ খুশিতে নাচে রে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক মুমিন মুসলমান গাই যে খুশির গান মুমিন মুসলমান গাই যে খুশির গান ধুলির ধরাতে এলো বেহেশতি রোশন ধুলির ধরাতে এলো বেহেশতি রোশন কে ধনী কে গরিব ভাই সব ভেদাভেদ ভুলে যায় কে সব ভেদাভেদ ভুলে যাই আজকে থেকে অটুট হবে সাম্যনায়ের ভিত এলোই দেলোই এলোই দেলোই আকাশে বাতাসে আনন্দ আবেশ আকাশে বাতাসে আনন্দ আবেশ খুশিতে নাচে ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সিয়াম সাধনার মাস হলো পার সিয়াম সাধনার মাস হলো পার ধন্য রোজাদার পে প্রভুর পুরস্কার ধন্য রোজাদার পে প্রভুর পুরস্কার আনন্দ আর আদেশে সুবাস ভরা বাতাসে ঈদের খুশি ছড়িয়ে গেল ভাঙল সবার নিত এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আকাশে বাতাসে আনন্দ আবেশ আকাশে বাতাসে আনন্দ আবেশ খুশিতে নাচে রে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak, Eid Mubarak.